রকম চলে না বিভিন্ন রূপ পরিগ্রহ করে সেখানে হাসি কান্না পাশাপাশি থাকে খুশি এবং বেদনা উন্নতি এবং অবনতি জোয়ার এবং ভাটা কাজেই সর্বাবস্থায় আমাকে আল্লাহর বিধানের অধীনেই থাকতে হবে এবং সকল অবস্থায় কি করে আমার জীবনটাকে সুন্দরের পথে শান্তির পথে আমি পরিচালিত করতে পারি সেই ব্যাপারে পথ নির্দেশনা খুঁজেই হচ্ছে আমাদের এই আলোচনাগুলোর উদ্দেশ্য আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে নতুন যখন একটা চাকরি হয় কোনো ঘরে যখন একজন সদস্য নতুন কোনো চাকরি পায় তখন একটি আনন্দের উৎসব বয়ে যায় কিন্তু বিপরীতে আবার অনেক দিন ধরে চাকরির জন্য ঘুরছে এই অফিস থেকে ওই অফিস এই কোম্পানি থেকে ওই কোম্পানি এই দেশ থেকে ওই দেশ কিন্তু কোনো চাকরির খোঁজ মিলছে না এরকম পরিস্থিতিও থাকে তাহলে দুটো চিত্র দুটো রূপ আমরা জীবনে দেখি একটি রূপ হলো যে চাকরি সহজে হয়ে গেল এবং সে খুবই আনন্দিত আরেকটি হলো আরেকজন যুবক চাকরির জন্য ঘুরতে ঘুরতে সে অস্থির এবং আত্মবিশ্বাস পর্যন্ত হারাতে বসেছে এই যে দুটা রূপ এটা আল্লাহ তালা পরীক্ষা করছেন আল্লাহ তালা বলেন ওয়াকসাম না মানে আমি এইভাবেই বন্টন করে থাকি এই জন্য একজন কবি বলেন অনেক জ্ঞানী গুণী মানুষকে দেখবে যে চলতে চলতে সে অস্থির হয়ে পড়েছে সামান্য একটা চাকরির জন্য আবার অনেক মূর্খ মানুষকেও দেখবে যার কোনো পড়ালেখা নেই কিন্তু পয়সা রাখার তার কোনো জায়গা নেই কাজে এই যে ভিন্নতা বা বিভিন্ন রূপ এটা কিন্তু একটা পরীক্ষা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব সেই সব হতাশ ব্যক্তিদের জন্য যারা আনএমপ্লয়মেন্টে ভুগছেন বেকারত্বে ভুগছেন এবং নিজেদের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলেছেন তাদেরকে আমরা কিছু টিপস দেওয়ার চেষ্টা করব কোরআন এবং সুনার আলোকে যেগুলো আমাদের জীবনে যদি আমরা করি আমাদের রিস্কের মধ্যে বরকত হবে এবং আমাদের জন্য আল্লাহ তালা রিস্কের সুন্দর একটা সোর্স অথবা উৎস খুলে দেবেন এমনকি আমরা বিভিন্ন জায়গায় চাকরি করি কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের চাকরি হয়নি আমরা যেই টার্গেট নিয়ে চাকরি খুঁজছি সেই টার্গেট আমরা যেতে পারছি না অথবা চাকরি করছি কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না অথবা ইনকামে কোনো বরকত হচ্ছে না এই জাতীয় বিষয়গুলোকে আমরা মোকাবেলা করতে পারি কোরআন এবং সুনার নির্দেশনা অনুযায়ী আল্লাহ এবং তার রসুল এই বিষয়গুলোতে অনেক অনেক কথা বলেছেন কিছু কথা আমরা আজকে শোনার জন্য চেষ্টা করব যেগুলোর মাধ্যমে আমাদের বেকারত্ব দূরীভূত হবে সুন্দর সম্মানজনক রিজিকের ব্যবস্থা হবে প্রথম নাম্বার হলো যে আল্লাহ তালা আমাদের কাছে চান তাকুয়া আমার মনটা আল্লাহর সাথে সম্পৃক্ত কিনা তাকুয়া বলা হয় যে আমি সর্বাবস্থায় আল্লাহকে অনুভব করি এটাই তাকোয়া সর্বাবস্থায় এরকমই আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার সাথে আছেন কারণ আল্লাহ নিজেই বলে যে কুয়া মা আকুম না মা কুন্দুম আল্লাহর জ্ঞান কুদরত প্রতি ব্যক্তির সাথে আল্লাহ আছেন এবং তিনি আমাদের রগের চেয়েও খুবই নিকটে আছেন আল্লাহ তালা তো তার মহান সিংহাসন আরো সে আছেন আর রহমান ও আল আরো সিস্তাওয়া আল্লাহ নিজেই বলেছেন রহমান তার আরশের উপর আছেন কিন্তু তার জ্ঞান তার প্রজ্ঞা তার প্রভাব তার পাওয়ার নলেজ সর্বত্র আছে কাজে তিনি আল্লাহ আমার সাথে আছেন আমি আল্লাহর মনিটরিং ওয়াচ বাইরে নয় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর পর্যবেক্ষণের অধীনেই আমি আছি এই অনুভূতিটা মনের ভিতরে থাকা এটা তাকওয়া আল্লাহর ওয়াচের মধ্যে আমি আছি মনিটরিংয়ের মধ্যে যখন আছি এটা কল্পনা আমি যখন করব তখন কোনো গুণা আমার দ্বারা হতে পারে না গুণা থেকে আমি বিরত থাকতে পারি আর গুণা থেকে যখন বিরত থাকতে পারবো তখনই এটা তাকুয়া অর্জিত হয়েছে তাকুয়ার মাধ্যমে আল্লাহ তালা আমার জন্য পথ খুলবেন যেমন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কোনো এলাকাবাসী কোনো জনপদের মানুষ যখন ইমানদার হয় আল্লাহকে কঠোরভাবে বিশ্বাস করে এবং ওত্তাকাও তাকুয়া অর্জন করে যেটা আমি একটু আগে বললাম আল্লাহকে অনুভব করা গুণা করতে না পারা যে আল্লাহ আমার সাথে আছেন কি করে গুণা করব। আমার মা বাবা যদি আমার সাথে থাকেন আমি খারাপ কথা বলতে পারি না এমন কাজ করতে পারি না যেটা পাপা চার তাহলে আল্লাহ যদি আমার সাথে থাকে কি করে আমি পারি যারা তাকুয়া অর্জন করবে আল্লাহ ওয়াদা করেছেন সকল বরকত আসমান এবং জমিনের আমি তাদের জন্য খুলে দেব অবারিত করে দেব বারাকা মানে হচ্ছে শুধু কোয়ান্টিটি নয় কোয়ালিটি অর্থাৎ পয়সার পরিমাণ খুব বেশি হবে সেটা নয় যেটা হবে সেটা দিয়ে অনেক কাজ হয়ে যাবে এটাকে বলা হয় বারাকা এবং যেটার মধ্যে প্রশান্তি থাকবে অনেক মানুষকে আপনি দেখবেন অনেক পয়সা তার আছে রাতের বেলায় ঘুম হচ্ছে না অনেক পয়সা আছে কিন্তু পরিবারের শান্তি নেই তাহলে মিলিয়ন পাউন্ড ডলারের কি দাম যে তার কোনো মর্যাদা নেই তার রাতে ঘুম হয় না তার শরীরে সুখ নেই এই জন্য বারাক্কা শব্দের অর্থ হলো প্রশান্তি যেটার মধ্যে যেই পয়সা দিয়ে আমি পরিবার লালন পালন করছি সেই পরিবারে শান্তি সৌহার্দ্য বিরাজমান ভালোবাসা আছে স্বামী স্ত্রী ভালোবাসা সন্তানদের সাথে মা বাবার সুসম্পর্ক সন্তানরা তার চক্ষুর শীতলতা এটাকে বলা হয় বারাকা তা আল্লাহ তালা বলছেন যারা তাকু অর্জন করবে আসমান এবং জমিনের সকল বারাকাতকে আমি খুলে দেব এটা হচ্ছে বিশ্বাস আল্লাহ এরকম অবশ্যই বারাকা দেবেন তবে এটার উপর সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজা আল্লাহু মখরাজা ওয়ার জুকুমিন হাইসুলাহতাসিব যারা আল্লাহকে ভয় করবে তাকে অর্জন করবে তাদের জন্য আল্লাহ পথ খুলে দেবেন এই যে আমরা চাকরি পাচ্ছি না সব দিকে সব অফিসগুলো আমার জন্য বন্ধ সব কোম্পানির দরজা আমার জন্য বন্ধ কিন্তু আল্লাহ বলছেন কুয়া তুমি অর্জন করো আল্লাহর বিধান অনুযায়ী চলো যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়ি মিথ্যা আমি বলি না অসততা আমি করি না কোনো গুনার কাজে আমি জড়িত না তাহলে এটা তাকুয়ার একটা পরিচয় আর এই তাকুয়া হলে পথ আল্লাহ খুলবেন পথ আল্লাহ আমার জন্য খুলবেন এমন জায়গায় আল্লাহ চাকরি আমাকে দিতে পারেন যেখান থেকে আমি কল্পনাই করিনি এজন্য প্রথম যে বিষয়টা আমাদের অর্জন করতে হবে তাকুয়া তাহলে বেকারত্ব রোধে সবচেয়ে বড় উপায় হলো তাকুয়া অর্জন করা ইসলামের দৃষ্টিকোণ থেকে তাকুয়া মানুষের হবে ভালো মানুষের জন্য আল্লাহ ভালো ব্যবস্থা করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর উপর বিশ্বাস আমাদের থাকতে হবে এবং দ্বিতীয় হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তালা সুরা নুহের মধ্যে বলেছেন ফাকুল তুস্তা ফিরু রব্বাকুম ইন্নাহু কানা ফারা মধ্যে আল্লাহ বলছেন ইস্তাগফির রব্বাকুম তোমাদের রবের কাছে ক্ষমা চাও যে পাপাচার হয়েছে তার জন্য ক্ষমা চাও যখন তোমরা ক্ষমা চাবে ইন্নাহু কানা আল্লাহ মহান ক্ষমাশীল আল্লাহ মহান ক্ষমাশীল তিনি যত পাপাচার তুমি করো গুনাহ করো যত পঙ্কিলতায় তুমি নিমজ্জিত থাকো নিষ্ঠার সাথে যখন তুমি তওবা করবে এবং তার কাছে গুণা মাপ চাবে তোমাকে পরিপূর্ণভাবে তিনি পরিচ্ছন্ন করে নেবেন এবং তোমাদের জন্য ফসলের ব্যবস্থা করবেন যথাসময় বৃষ্টি দেবেন ওয়ুমদিদ কুম্বি আমোয়াল তোমাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করবেন ওয়াবানিন সংসার দেবেন সম্পদ এবং সংসার আল্লাহ সুন্দর করে তোমাদেরকে দেবেন যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে কোরআনের এই আয়াত থেকে দেখি যে বেকারত্ব রোধে আরেকটা বিষয় যে আমরা যে পাপাচারগুলো করে গুণা করি আল্লাহর কাছে ক্ষমা চাবো মানুষ যখন বেশি করে ইস্তেকফার করবে ক্ষমা চাবে তখন আল্লাহ রব্বুল আলমী তার জন্য পদ বের করে দেন এবং আল্লাহ তালা তার সমস্যাগুলোকে সমাধান করেন সমস্যা জড়জড়িত হলে কি পড়বো আমরা অনেক সময় জানতে চেষ্টা করি সবচেয়ে যে জিনিসটি পড়া দরকার আস্তা ফিরল্লাহ হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও নিশ্চয়ই আমার কোনো গুণার কারণে আমি আজকে এই সমস্যায় আক্রান্ত হয়েছি কারণ আল্লাহ তালা বলছেন সুরাজের মধ্যে যে কেউ যদি খুব বিন্দু পরিমাণ খারাপ করে সেটাও তা সে দেখতে পাবে ফলাফল এই আয়াতের ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা থেকে বর্ণিত আছে যে পেটে ব্যথা দিয়ে আল্লাহ তালা ওই যে পাপ করেছিল এটাকে মাফ করবেন সমস্যা ফেলে সেটাকে আল্লাহ তালা মাফ করবেন তাহলে গুনা করলে সেটা কোনো না কোনোভাবেই আল্লাহ তালা সেটা দুনিয়াতে হয়তো শাস্তি দিয়ে দেবেন যাতে করে আখরাতে তার কষ্ট না হয় এই জন্য বেশি করে আল্লাহর কাছে গুণা ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে মনে রাখতে হবে আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহর নাম হলো রাজা হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও আল্লাহ তালা বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহু যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে এবং তৃতীয় নম্বর হলো গুণা থেকে দূরে থাকা সকল গুণা থেকে দূরে থাকলে আল্লাহ রবুল্লা আলমিন তখন তার রিজিকের ব্যবস্থা করবেন এবং পাঁচ নম্বর যেই সাজেশন আমরা করব আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহর কাছে রিস্কের জন্য দোয়া করতে হয় তখন আল্লাহ নিশ্চয়ই সেই দোয়াকে কবুল করবেন হজরত ইসা আলাহ ইসলাম দোয়া করছেন সুরা মায়েদা আল্লাহ নাজল করেছেন মায়েদা মানে হলো এক খাবার বিশেষ খাবার আল্লাহ হজরত ইসা আলাহ ইসলামের জন্য নাজল করেছেন কল আল্লাহ রব্বানা আনজিলা আলাইনা মা ইদাতামিনা সামা হে আল্লাহ ইসা ইবনে মারিয়াম মারিয়ামের পুত্র ইসা আলাহ ইসলাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ হে আল্লাহ রব্বানা আনজিল আলাইনা মা আকাশ থেকে আমাদের জন্য বিশেষ খাবার তুমি প্রেরণ করে দাও সুপ্রিয় দর্শক তাহলে একজন নবী হয়ে আল্লাহর কাছে রিজিক চেয়েছেন আপনিও দোয়া করুন হে আল্লাহ আমাকে রিজিক দান করো যেমন আমরা নামাজ যখন পড়ি দুই সেজদার মধ্যেও আমরা এরকম দোয়া করতে পারি আল্লাহ ফিল্লি ওয়ার হামনি ওয়াহাদিনী জুকনি হে আল্লাহ তুমি আমাকে রহম করো আমাকে মাফ করে দাও আমার জন্য রিস্কের ব্যবস্থা করে দাও দুই সেজদার মাঝখানে বসেও আল্লাহ নবী এই দোয়াটি শিক্ষা দান করেছেন বিশেষ করে বেশি বেশি দোয়ার মাধ্যমে আমরা আমাদের বেকারত্ব মোকাবেলা করতে পারি অথবা যে চাকরি আছে সেটার উন্নতি কামনা করতে পারি অথবা যে ইনকামগুলো হচ্ছে সেখানের মধ্যে বারাক্কা কামনা করতে পারি আরও কিছু উপায়ের কথা আমরা আলোচনা করব সংক্ষিপ্ত বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসব আপনারাও সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তৌহিদের প্রতিষ্ঠা আল্লাহ একত্বটাই মূল জিনিস হত্যার বিষয়টাই হচ্ছে বিষয়টা মূল উপর পূর্ণ বিশ্বাস সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সেই আল্লাহ ওয়াহদাহুল্লাহ আশরাকু লাহু গ্যারান্টি দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহামত পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোনো তুলনা নেই আলিফ লাম এই গ্রন্থের মধ্যে সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য যা মহান আল্লাহ পাঠিয়েছেন সব থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত ব্রেকের পরে আমরা আবারও আলোচনায় ফিরে আসলাম আমরা আলোচনা করছিলাম যে জীবনের একটি রূপ হলো কোথাও অনেক মানুষ বিভিন্ন ইনকামের সোর্স খুঁজে পাচ্ছে আবার অনেকে বছরের পর বছর মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো একটি চাকরি খুঁজে পাচ্ছে না বেকারত্বের চাপায় সে অস্থির হয়ে পড়েছে কাজে এই লোকগুলোর জন্য যারা বেকারত্বে আছে অথবা রোজগার পর্যাপ্ত নয় অথবা রোজগার হচ্ছে কিন্তু বারাক্কা হচ্ছে না এই জাতীয় লোকদের জন্য কোরআন এবং সুনার টিপস কি নির্দেশনা কি কি জিনিসগুলো করলে তাদের জন্য আল্লাহ তালা সুন্দর রিস্কের ব্যবস্থা করবেন কোরআনে করিমে যেসব প্রতিশ্রুতিগুলো এসেছে সেগুলোর কয়েকটি ইতিমধ্যে আমি বিরতির আগে আলোচনা করেছি আরেকটি বিষয় হলো যে আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন ওইটা আল্লাহর রাস্তায় খরচ করুন যেটা আছে আপনি বলবেন যে আমি বেকার আবার কি খরচ করবো বেকার হওয়ার পরেও যেটা আপনার হাতে আছে সেটা আল্লাহর রাস্তায় দিন আল্লাহর রাস্তায় যদি আপনি দেন মুসলিম শরীফের বর্ণনাতে আছে আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম হে আদম সন্তান আনফেক খরচ করো আল্লাহ রাস্তায় খরচ করো গরিব দুঃখীদেরকে দান করো উনফিক আলেই তখন আমি তোমার জন্য খরচ করব যেমন আমরা কোনো আগুন ধরাতে হলে আমরা দিয়া সরাই থেকে আগুন বের করতে হয় একটু ছোট আগুন দিয়ে আমরা বড় আগুন পাই তেমনিভাবে মাছ ধরতে হলে আমরা ছোট মাছ দিয়ে আমরা যখন বর্ষি ধরি তখন বড় মাছ সেখানে চলে আসে তাহলে ছোট মাছ আদার দিতে হয় তাহলে বড় মাছ পাওয়া যায় তেমনিভাবে বড় রোজগারের ব্যবস্থা হওয়ার জন্য একটা উপায় হলো আপনি আল্লাহ রাস্তায় গরিব দুঃখীর জন্য খরচ করবেন আনফেক উনফেক আলেক হে আদম সন্তান তুমি খরচ করো আমি প্রতিশ্রুতি দিয়েছি আমিও তোমার জন্য খরচ করব। অর্থাৎ আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব এই জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় হলো আল্লাহর রাস্তায় খরচ করা এবার আমরা দেখি হাদিসের আলোকে আরেকটা বিষয় আছে যারা জ্ঞান অর্জন করছে ইসলামের ইলম অর্জন করছে যেমন হেফস করছে কোরআনে মাদ্রাসায় পড়ছে অথবা অন্যান্য ফেকের কিতাবগুলো পড়ছে এই জাতীয় এলম চর্চায় যারা নিয়োজিত তাদের জন্য আপনি কিছু সহযোগিতা করুন তখন আল্লাহ তালা আপনার জন্য রিস্কের ব্যবস্থা করবে সেটা প্রমাণ হলো হজরত আনাস রদি আল্লাহ তালাহু বলেন আল্লাহ নবীর যুগে দুইজন ভাই ছিল একজন ভাই তিনি কাজকর্ম করতেন আরেকজন ভাই তিনি কাজকর্ম করতেন না বরং আল্লাহ নবীর কাছে এসে জ্ঞান শিখতেন এলম চর্চা করতেন তখন যেই ভাইটি পেশাজীবী তিনি একদিন আল্লাহ নবীর কাছে আসলেন আর এসে তিনি শেখায়াত করলেন অভিযোগ করলেন সাকাল মোহতারিফু পেশাজীবী লোকটি এসে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন যে আমি শুধু রোজগার করি আর আমার ভাইটি কোনো রোজগার করে না আমাকে আমার রোজগার থেকে তাকে দিতে হয় তখন আল্লাহ নবী তাকে বললেন তুমি অসন্তুষ্ট হয়েও না তুরুজা তুমি জেনে রাখো তার কারণেই আল্লাহ তোমাকে রিস্ক দিচ্ছেন সে এলম চর্চায় যেহেতু নিয়োজিত আছে এই উসিলায় আল্লাহ তালা তোমার জন্য রিস্কের ব্যবস্থা করছে সুপ্রিয় দর্শক এই হাদিস এই ঘটনাটি থেকে হজরত আনাস আল্লাহ তালার এই ঘটনা থেকে যে কথাটি খুবই স্পষ্ট হয়ে যায় যে যারা এলম চর্চায় নিজেদেরকে নিয়োজিত রাখছে ইসলামের এলম চর্চা করছে জ্ঞান চর্চা করছে এই ধরনের ব্যক্তিদের জন্য যদি আপনি খরচ করেন তাহলে আল্লাহ সেই কারণে আপনার রিস্কের মধ্যে বরকত দান করবেন আপনার রোজগারকে আল্লাহ প্রসারিত করবেন আল্লাহ নবী আরও বলেছেন যারা দুর্বল আছে পরিবারের সদস্যদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে দুর্বল রোজগার করতে পারে না এই জাতীয় ব্যক্তিদেরকে সম্মান করা এবং তাদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ তালা রিজিক দান করেন যেমন আল্লাহ নবী বলছেন হালতুন সারুন আওয়াতুর ইল্লা বিদ আফা ইকুম তোমাদেরকে যে সাহায্য আল্লাহর পক্ষ থেকে করা হয় এবং তোমাদেরকে যে রিস্ক দেওয়া হয় এটা অন্য কোনো কারণে নয় তোমাদের দুর্বলদের কারণে দেয়া হয় এই জন্য অনেক পরিবারে কেউ দুর্বল থাকে রোজগার করার সামর্থ্য নেই ছোট থাকে এই দুর্বল এবং অসহায় যারা আছে তাদের প্রতি যদি আপনি যথাযথ সম্মান করেন এবং তাদেরকে লালন পালন করেন আল্লাহ তালা সেই কারণেই আপনাকে রিস্ক দান করবেন জন্য বেকারত্ব দূর অথবা রিস্কে বরকত অথবা রোজগারকে আরও পর্যাপ্ত করার জন্য আল্লাহর কাছে এই এই পদগুলো দিয়ে আমাদেরকে চাইতে হবে আল্লাহ নবী বলছেন মানসার রাহু আইয়াবসুতাল্লাহু লাহু রিস্ক যে ব্যক্তি এটা চায় যে লাহু আল্লাহ তার রিজিককে প্রসারিত করে দিক ব্যাপক করে দিক তাকে সচ্ছল করে দিক তখন ফালিয়াসুল রাহিমাহু সে যেন তার আত্মীয়তাকে বজায় রাখে আত্মীয়তা বজায় রাখার কারণে যেমন নিজের মায়া বাবার সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক চাচা ফুফুর সাথে সম্পর্ক খালা এবং মামার সাথে সম্পর্ক নানা নানির সাথে সম্পর্ক অর্থাৎ নিকটস্থ রক্তের যারা সম্পর্ক আছে রক্তের বাঁধনে যারা আমাদের আত্মীয় বিশেষত তাদের সাথে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ আত্মীয়তা বজায় রাখার মাধ্যমেই আল্লাহ তালা রিজকের মধ্যে বরকত দেবেন বলে এই হাদিস আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে আমরা শুধু নিজের জায়গায় নিজের শহরে বসে থাকবো না বিভিন্ন শহরে আমরা খুঁজতে বেরোতে পারি অথবা বিভিন্ন দেশেও আমরা যেতে পারি রিস্ক আদায়ের জন্য কারণ আল্লাহ তালা বলছেন ওমাই ইউহাজির ফি সাবিল্লাহ ইয়াজিদ ফিল আরুদ্দি মরাগমান ক্যাথিয়ার ওয়াসা যারা আল্লাহর এই দুনিয়াতে ঘুরবে আল্লাহর এই দুনিয়াতে রিস্কের অন্বেষণে ঘুরবে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় অনেক প্রশস্ততা রেখেছেন হয়তো আপনার এই শহরে চাকরি নেই কিন্তু অন্য শহরে আল্লাহ তালা কোনো চাকরির ব্যবস্থা করতে পারে অন্য দেশে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করতে পারে এই জন্য দেশে দেশে ঘোরা চাকরির জন্য সফর করা এটাকে সুরা আল মুজাম্মিলে আল্লাহ অত্যন্ত প্রশংসার সাথে বলেছেন যে ও এক শ্রেণী আছে যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে রিস্কের অন্বেষায় আবার একটা শ্রেণী আছে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে উভয় শ্রেণীকে আল্লাহ তালা একসাথে উল্লেখ করে বলছেন যারা রিস্ক অন্বেষণের জন্য দেশে দেশে যায় প্রবাসে যায় বিভিন্ন শহরে ঘুরে তারা যে জার্নিটা করে সেটা কোনো অংশে জেহাদে সবের চেয়ে কম নয় সেদিকে একটা ইঙ্গিত আমরা পাই সৌরা আল মুজাম্মিলের শেষ আয়াত কাজেই আমরা শুধু নিজের এলাকায় বসে থাকলে হবে না ঘুরাঘুরি করতে হবে চেষ্টা করতে হবে এরপরে আমরা আল্লাহর ইবাদত করব। ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা রিজিক দান করবেন দেখুন আল্লাহ বলে তোমরা কাবা ঘরের যিনি রব যে আল্লাহ সেই আল্লাহর ইবাদত করো তোমরা যদি তার ইবাদত করো অত আমাহমিনজু তোমাদের ক্ষুদাকে নিবারণ করার ব্যবস্থা তিনি করবেন তোমাদের জন্য খাবার যোগাবেন তাহলে আল্লাহ খাবার যোগান এই আয়াতে সুরা ক্রয়শে যে সুরাটি আমরা সকলেই প্রায় জানি তোমরা আল্লাহর ইবাদত করো এবং তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা আল্লাহ সাহায্য চাও রেহলাতা শীতাই ও এর কথা বলা হয়েছে যে শীতকালীন জার্নি করো গরমকালীন জার্নি করো যেটা আরবরা কুরাইশরা শীতকালে এবং গ্রীষ্মকালে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে সফর করত ট্রিপ করত সেটার কথা আল্লাহ উল্লেখ করেছেন তারপরে বলেছেন তোমরা রবের এবাদত করো তাহলে রব সেই রব তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা বলছেন হাদিসের মধ্যে আছে মা কালিবনে ইয়াসা রদি আল্লাহ তালা বর্ণিত হাদিস তিনি বলেন ইয়াকুল রব্বুকুম আল্লাহ নবী আমাদেরকে জানাচ্ছেন যে তোমাদের রব এটা বলেন ইয়াবেনা আদম তাফার হে আদম সন্তান সময় দাও আমার ইবাদতে আমরা সব কিছু করার সময় আছে কিন্তু ইবাদত করার সময় নেই অল্প কয়েক মিনিটের জন্য আমরা মসজিদে আসি সেখানেও খুব তাড়াহুড়া করে আমরা বেরিয়ে যাই যেভাবে তাড়াহুড়া করে ঢুকি তাড়াহুড়া করে বেরিয়ে যাই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বলতে রাখলে ইবাদতি সময় দাও এবাদতে সময় দাও আমলা ও কল বাকা ঘৃণা তোমার মনকে আমি সচ্ছলতায় ভরে দেব মনের ভিতরে তোমার উদারতা দেব এবং সচ্ছলতা দেব ও আমলা ও ইয়াদ এবং তোমার দুই হাতকে রিজিক দিয়ে আমি ভরে দেব তাহলে আল্লাহ এখানে ওয়াদা করেছেন তুমি যদি এবাদতের সময় দাও তাহলে তোমার জন্য রিস্কের ব্যবস্থা আমি করব তোমাকে সচ্ছলতা আমি দান করবো আদম হে আদম সন্তান তুমি আমার থেকে দূরে সরে যেও না তুমি আমার থেকে যদি দূরে সরে যাও তাহলে তোমার অন্তরকে দারিদ্র দিয়ে আমি ভরে দেব অভাব দিয়ে ভরে দেবো আল্লাহ বলেন আমার থেকে দূরে সরে যেও না তোমার রবকে তুমি ভুলে যেও না যদি ভুলে যাও তাহলে তোমার মনটাকে আমি দারিদ্র দিয়ে ভরে দেব এবং ও আমলা ও ইয়াদাক্কা সগলান তোমার হাতকে আমি ব্যস্ত করে দেব হাতকে ব্যস্ত করে দেওয়ার অর্থ হলো তুমি অনেক ব্যস্ত হবে কিন্তু যথাযথ রোজগার তোমার আসবে না ইমাম হাকিম এই হাদিসটি উল্লেখ করেছেন এখানে আমরা সুস্পষ্ট দেখতে পাই আল্লাহ তালা হাদিসে কুদুসির মাধ্যমে আমাদেরকে ডেকেছেন ইয়াবেনে আদম হে আদম সন্তান তাফার আমার ইবাদতের জন্য তুমি আত্মনিয়োগ করো এবাদতের অর্থ হলো আল্লাহকে ডাকা আল্লাহ দিকির করা বিশেষত পাঁচ ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করা এইগুলোকে মনোযোগ দিয়ে করতে হবে তারা হুড়া করে যে এবাদতগুলো আমরা করি সেগুলো আসলে সালা হয় না একজন মানুষ যখন নামাজ আদায় করে সে তার মনোযোগ অনুযায়ী তার খুশু খুশু অনুযায়ী সে নামাজের সোয়া পেয়ে থাকে কেউ মাত্র পাঁচ পার্সেন্ট পেয়ে থাকে কেউ দশ পার্সেন্ট পেয়ে থাকে কেউ নব্বই পার্সেন্টও পেয়ে থাকে যার যতটুকু মনোযোগ আমরা কি ওভাবে নামাজ আদায় করছি সালা আদায় করছি কারণ আল্লাহ তালা কোরআনে কেরিমের মধ্যে বলেছেন যা সালা আদায় করে তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন ওয়ামুর ওয়াস্তবির আল্লাহ তালা কি বলছেন তুমি সালাহ কায়েম করো তুমি নিজে এবং তোমার পরিবারের সদস্যরা যখন সালাহ কায়েম করবে আমাকে আল্লাহকে রিজিক আমাদেরকে দিতে হবে না আল্লাহ বললেন আমি তোমাদেরকে রিজিক দেব এই আয়াত থেকে সুস্পষ্ট বোঝা যায় সালাহ আদায় নিয়মিত নামাজ আদায় মনোযোগ সহকারে যদি নামাজ আদায় করে ইনশাল্লাহ আল্লাহ বেকারত্বকে দূর করে দেবেন এবং আল্লাহ সুন্দর সম্মানজনক রিস্কের ব্যবস্থা করে দেবেন পৃথিবীতে দুই ধরনের রিস্কের ব্যবস্থা আছে সম্মানজনক অপমানজনক আর সম্মানজনক রিজিকটাই হচ্ছে ইমানদারের কাম্য আর আল্লাহ তালা বারবার বলেছেন করিম আল্লাহ তাদের জন্য ক্ষমা নির্ধারিত করে রেখেছেন ওয়ারিজ কুন করিম সম্মানজনক রিস্কের ব্যবস্থা করেছেন কাজেই আল্লাহর কাছে আমাদের এটাই প্রার্থনা যেন আল্লাহ তালা আমাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করেন সারা পৃথিবীতে যারা বেকার আল্লাহ তালা তাদের অন্তরে যেন তাকুয়া দান করেন ইস্তেফার দান করেন ইবাদতে মনোযোগী হওয়ার তফিক দেন এবং যেসব নিয়মে আল্লাহ তালা রিজিক দান করেন সেসব কাজে তাদেরকে জড়িত হওয়ার তাফিক দান করেন আশা করব এই আলোচনাগুলো আমাদের জীবনে উপকার বয়ে আনবে এবং আমাদের জীবনকে প্রভাবিত করবে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই ইনশাল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসল্লাহ তালা আলা খৈর খালকিহি মোহাম্মদ ও আলহি ওয়াসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার পথ প্রদর্শক আল আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের অসিয়াত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়